এবং চোদ্দ নম্বর আয়াত সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী মুসলিম সমাজ আমাদেরকে জেনে রাখতে হবে আমরা যদি কল্যাণ লাভ করতে চাই আমরা যদি সুখময় জীবন লাভ করতে চাই আর আমরা যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমরাকে কি করতে হবে আল্লাহ তাদি ও রাসুলকে মেনে চলতে হবে তাই এই আয়াতে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আয়াত দুটি আপনাদের সামনে পাঠ করলাম সেই আয়াত দুটির ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি যে ব্যক্তি আল্লাহ তার রাসুলকে মেনে চলবে আল্লাহ তালা তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতের ভেতরে যার নিচে প্রবাহিত রয়েছে নহর অনেক নহর রয়েছে সেখানে সে থাকবে চিরস্থায়ী আর এটাই হচ্ছে মহা সফলতা আর যে ব্যক্তি আল্লাহ তদি রাসুলের নাফারমানি করবে আল্লাহ তদীয় রাসুলকে মেনে চলবে না এবং আল্লাহর সীমা লঙ্ঘন করবে তাকে আল্লাহ তালা জাহান নামে প্রবেশ করাবেন জাহান নামের আগুনে প্রবেশ করাবেন সেখানে সে চিরস্থায়ী বসবাস করবে আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার আল্লাহ তবারকালার বিধিবিধান যদি আমরা মেনে চলি তো আমরা লাভবান হতে পারব আমরা সুখময় জীবন লাভ করতে পারব আল্লাহ তবারকালা আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কি কোনো উপকার হবে আল্লাহ তবারকালার রীতি নীতি আমরা যদি মেনে চলি তো আল্লাহ তাবারাকুয়া তালা আমাদেরকে জান্নাত দান করবেন তাহলে বুঝালো জান্নাত লাভের উপাদান হচ্ছে আল্লাহ তাদিও রাসুলকে মেনে চলা পাপ বর্জন করা আর পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হল আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা বা আল্লাহর সাথে কুফুরি করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহর ধর্মকে অস্বীকার করা এটার মানে হচ্ছে কুফুরি তাহলে পাপের মধ্যে সবচাইতে বড় পাপ হলো কি আল্লাহর সাথে কুফুরি করা কিংবা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা তো যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফুরি করবে তার পরিণাম হবে জাহান্নাম কিন্তু সে মরণের পূর্বেই যদি তৌবা করে ফেলে তো আল্লাহ তাল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এটাই বিষয় প্রমাণিত হচ্ছে এই দুইটি আয়াতের দ্বারা তবে পাপের মধ্যে যারা জীবন কাটাচ্ছে সেরেকি কাজ কুফুরি কাজের মধ্যে যারা জীবনকে অতিবাহিত করছে তারা যেন সজাগ হয়ে যায় যে তারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার মাধ্যমে আল্লাহর সাথে কুফুরি করার মাধ্যমে লাভবান হতে পারবে না সুখময় জীবন লাভ করতে পারবে না সুতরাং সজাগ হয়ে তোবা করা উচিত এবং ইসলামের পথে ফিরে আসা উচিত ইসলামের দিকে তথা আল্লাহ তদি ও রাসুলের দিকে ফিরে আসা উচিত যে ব্যক্তি তৌবা করবে আল্লাহ তালা তার তোবা কবুল করবেন কিন্তু যে ব্যক্তি পাপ করছে নেকিও করছে যে ব্যক্তি পাপ করছে নেকিও করছে তো যাদের অন্তরে একত্রবাদ থাকবে যার আকিদা সঠিক থাকবে তার যদি ছোট ছোট পাপ হয় বা বড়ই পাপ হলো কিন্তু কুফুরি নয় সেরেকি পাপ নয় কুফুরির পাপ নয় তাহলে সে জাহান নামে চিরস্থায়ী বসবাস করবে না জাহান নাম থেকে একদিন পরিত্রাণ পাবেই এবং সে আল্লাহর দয়াতে জান্নাতে প্রবেশ করবে সুতরাং আমরা যেন আমাদের শান্তির পথ বেছে দিই আল্লাহ তালা বলপূর্বক বা জোর করে কোনো ব্যক্তিকে ইসলামের দিকে নিয়ে আসবেন না আর জোর করে বা বলপূর্বক কোনো ব্যক্তিকে আল্লাহ পাপের দিকে বা কুফুরির দিকে বা সেরেকের দিকে নিয়ে যাবেন না মানুষকে সৎকর্ম করার বা অপকর্ম করার ক্ষমতাও দিয়েছেন স্বাধীনতাও দিয়েছেন এবং বলে দিয়েছেন যে পাপ করো তার পরিণাম হবে জাহান্নাম আর সৎকর্ম করো তার পরিণাম হবে জান্নাত এই দুইটি বিষয়কে সামনে রেখে আমরা সঠিক পন্থায় জীবনযাপন করব আর আল্লাহ তালার নৈকট্য লাভ করার চেষ্টা করব আর সুখময় জীবন লাভ করার চেষ্টা করব জাহান্নাম থেকে মুক্তি লাভের চেষ্টা করব আকুল কৌলি হাদা ও আস্তাগফরুল্লাহ আলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতুহ